ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে কাজেই তোমরা পানি দিয়ে তা ঠান্ডা করো